আয়েশা রাজিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত যে নবী সাল্লাহ আলাইসাল্লাম জায়নাব বিন্ত জাহাসের নিকট কিছু বেশি সময় অবস্থান করতেন এবং সেখানে তিনি মধু পান করতেন আমিও হাফসা পরামর্শ করে ঠিক করলাম যে আমাদের মধ্যে যার নিকটই নবী সাল্লাহ আলাইসাল্লাম প্রবেশ করবেন সেই যেন বলি আমি আপনার নিকট হতে মাগাফিরের গন্ধ পাচ্ছি আপনি কি মাগাফির খেয়েছেন এরপর তিনি তাদের একজনের নিকট প্রবেশ করলে তিনি তাকে সেরূপ বললেন তিনি বললেন আমি তো জায়নাব বিন্ত জাহাসের নিকট মধুপান করেছি আমি পুনরায় এ কাজ করব না এ প্রসঙ্গেই অবতীর্ণ হয় মহান আল্লাহর বাণী অর্থাৎ হে নবী আল্লাহ যা তোমার জন্য হালাল করেছেন তা তুমি কেন হারাম করছো হতে তোমরা দুজন যদি অনুশোচনা ভরে আল্লাহর দিকে ফিরে আসো তবে তা তোমাদের জন্য উত্তম সুরা আত্মাহারিম আয়াত নাম্বার এক থেকে চার পর্যন্ত এখানে আয়েশা ও হাফসাকে উদ্দেশ্য করে বলা হয়েছে আর আল্লাহর বাণী অর্থাৎ যখন নাবি সাল্লাহ সাল্লাম তার স্ত্রীদের একজনকে গোপনে কিছু বলেছিলেন বরং আমি মধুপান করেছি এ কথার প্রেক্ষাপটে অবতীর্ণ হয়